ইবনু শিহাব রহমতুল্লাহ আলহি হতে বর্ণিত একবার উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি আসরের সলাত কিছুটা দেরিতে আদায় করলেন তখন তাকে উরাহ রদিল্লাহ তালাহু বললেন একবার জিবরিল আলাহ সাল্লাম আসলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর ইমাম হয়ে সলাত আদায় করলেন তা শুনে উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি বললেন হে উরওয়াহ কি বলছো চিন্তা করো উত্তরে তিনি বললেন আমি বশির ইবনু আবু মাসুদকে বলতে শুনেছি তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একবার জিব্রিল আলাহিসাল্লাম আসলেন অতপর তিনি আমার ইমামতি করলেন এবং তার সঙ্গে সলাত আদায় করলাম অতপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম অতপরও আমি তার সঙ্গে সালাত আদায় করলাম অতপরও আমি তার সঙ্গে সালাত আদায় করলাম এ সময় তিনি তার আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সালাত গুনছিলেন